পড়ে থাকি এই ধরনের একটা সুরা তুল মাউন আমরা অধিকাংশেরই এই সুরায় মাউন আলহামদুলিল্লাহ মুখস্থ আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে সুরায় মাউন এই সুরার যে দাওয়াত এই সুরার যে আহ্বান এবং এই সুরার যে অর্থ এটাকে নিয়ে আমরা একটু জানব সুরায় মাউনের মাঝে ইসলামের যে একটা মৌলিক দাওয়াত ইসলাম মানুষদেরকে যে একটা বিশেষ দাওয়াত প্রদান করে যে তোমাদের এই দুনিয়ার জীবনের পর একটা অনন্ত অসীম একটা জীবন আখেরাতের জীবন আছে সেই আখেরাতের জীবনটা সত্য সেই আখেরাতের জীবনটা চিরস্থায়ী আর সেই আখেরাতের জীবনটাই হল প্রাপ্তি আর অপ্রাপ্তির জীবন কষ্টের জীবন আনন্দের জীবন আখেরাতের জীবন স্বপ্নের জীবনটা আখেরাতের জীবন তৈরি করার জীবনটা হলো আখেরাতের জীবন কামাই করার জীবনটা যা কামাই করা প্রয়োজন এটা হলো আখেরাতকে কামাই করা প্রয়োজন আখেরাতের অনন্ত অসীম জীবনটাকে সামনে রেখে সেই জীবনটাকে কেন্দ্র করে সেই জীবনটাকে তৈরি করার জন্য জীবনের প্রত্যেকটা কাজ তুমি সম্পাদন করো তোমার জীবনের প্রত্যেকটা কাজ দ্বারা যেন তোমার আখেরাত তৈরি হয় এটা একটা দাওয়াত কোরআনে কারিমে যে সমস্ত ব্যক্তিরা এই আখেরাতের জীবনটাকে মানে না তাদেরকে এই প্রশ্নটা বারবার করা হয়েছে তাহলে দুনিয়ার জীবনটাকে কেন সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নটা তাদের সামনে বারবারই রাখা হয়েছে যে দুনিয়ার জীবনে এই পুরস্কার এই কষ্ট এই শ্রম এই কোনো কিছুর কি কোনো আসলে ফল নাই একজন ব্যক্তি সৎ মনোবৃত্তির উপর তার জীবনকে গড়ে সে তার পূর্ণ জীবনকে সততার উপর সম্পাদন করত এই সততার উপর থাকতে যে তাকে কষ্টে বিপদে আপদে নানা ঘাত প্রতিঘাত এর উপর দিয়ে তার পূর্ণ জীবনটাকে তার অতিবাহিত করতে হলো এই ব্যক্তিটা আর আরেকজন ব্যক্তি সততার ধার ধারণ সে যেমন খুশি তেমন ভাবে তার জীবনকে অতিবাহিত করলো তার জীবনের উপর কোনো বিপদ আসলো না তার জীবনের উপর কোনো কষ্টও আসলো না এরকম একটা জীবন অতিবাহিত হইল তাহলে কি এই দুইটা জীবনের আসলে শেষ কোনো ফলাফল নাই এ প্রশ্নটা বারবার রাখা হয়েছে আফমান কানা মুমিনান কামান কানা ফাসিকা আল্লাহ বলছেন একজন ব্যক্তি পাপী আর আরেকজন ব্যক্তি সৎ তোমরা কি মনে করো এই দুইজন ব্যক্তি সমান আফানা জালুল মুসলিমিন আকাল মুজরিমিন একজন ব্যক্তি অপরাধী আর আরেকজন ব্যক্তি সে আনুগত্যশীল একজন অবাধ্য আর আরেকজন বাধ্য না দুইজন ব্যক্তি সমান না একজন ব্যক্তি মোমেন সে ইমানের উপর তার জীবনকে অতিবাহিত করলো তার জীবনটাকে ইমান উপযোগী কর্মপন্থার দ্বারা তার জীবনের প্রত্যেকটা কাজকে সম্পাদন করলো এই ব্যক্তি আর আরেকজন ব্যক্তি সে মন করা একটা জীবনকে যাপন করলো যা ইচ্ছা তাই করলো হালাল জায়েজ না জায়েজ সৎ আর অসৎ কোনো কিছুর মাঝে পার্থক্য করল না আল্লাহ বলতেছেন না দুইজন ব্যক্তি সমান না লায়াস্তাবন যে ব্যক্তি সে ইমান আনলো ও হাত সৎ কর্মের উপর তার জীবনকে যাপন করলো ফালাহুম জান্নাতুল মাওয়া আমি তাদের জন্য চিরদিনের জন্য একটা জান্নাত আমি তৈরি করে রেখেছি নজুলাম বিমা কানু তার কাজের পুরস্কার শুরু ও আর যারা পাপ আর অপরাধের জীবনকে যাপন করলো সৎ অসতের কোনো পার্থক্য করলো না সত্য মিথ্যার মাঝে কোনো পার্থক্য করলো না যেমন খুশি যা খুশি যেভাবে খুশি সেভাবেই সে তার চাহিদাকে পূরণ করলো ফালাহুম তাদের জন্য রয়েছে জাহান্নাম ফামা ওয়াহুম জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম ফামা ওয়াহুমুন নার তাদের ঠিকানা হবে আগুনের মাঝে হুমফিহা খালিদুন আর সেই আগুনের মাঝেই সেই জাহান্নামের মাঝে তাদের জীবন হবে চিরস্থায়ী জীবন তো আখেরাত যে জীবনের মাঝে আখেরাতের স্বীকৃতি নাই সেই জীবনটার পরিণতি কি হবে আল্লাহ তার যুক্তির দ্বারা নিজ সুসংবাদ আর নিজ দুসংবাদ দ্বারা নিজ হুঁশিয়ারির দ্বারা কোরআনে কারিমে সে বিষয়টার উপস্থাপন বারবার করছে সুরায় মাউনের মাঝে ভিন্ন একটা জিনিসের উপস্থাপন করা হয়েছে এখানে অত্যন্ত যুক্তিপূর্ণ ভাবে আল্লাহ তালা যারা আখেরাতকে স্বীকার করে না যারা আখেরাতকে বিশ্বাস করে না যাদের জীবনের মাঝে আখেরাতের স্বীকৃতি নাই তাদের জীবনটাকে উপস্থাপন করছে যে দেখো তোমাদের সমাজে যে সমস্ত ব্যক্তিরা আখেরাতকে স্বীকার করে না যাদের জীবনের মাঝে আখেরাতের স্বীকৃতি নাই দেখো তাদের জীবনের মাঝে মনুষ্যত্ব নাই কারণ মানুষ যদি মানুষের জীবন যাপন করতে চায় মানুষের জীবনের মাঝে যদি মনসক্ত থাকতে হয় তাহলে তার চিন্তার মাঝে আখেরাতের ফিকির থাকতে হয় কোরআন করিমের এই সুরার মাধ্যমে একটা বিশেষ দাওয়া আল্লাহ তালা আমাদের কাছে উপস্থাপন করতেছেন যে আখেরাত বিশ্বাস এটা আল্লাহ তালার তরফ থেকে দেওয়া তোমাদের জন্য এমন একটা দৌলত এমন একটা নিয়ামত এটা তোমাদের পার্থিব জীবন তোমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করবে এই বিশ্বাসটা এমন একটা বিশ্বাস এই বিশ্বাসটা একজন ব্যক্তির দুনিয়ার জীবনকে সুন্দর করে দেয় তাকেও সুন্দর করে দেয় তার পরিবারকে সুন্দর করে দেয় তার সমাজকে সুন্দর করে দেয় তার রাষ্ট্রকে সুন্দর করে দেয় কারণ এই আখেরাতের বিশ্বাস দ্বারা মানুষের মাঝে মনুষ্যত্ব তৈরি হয় তাই সুরায় মাউনের মাঝে আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছেন আর আইতা আর আইতা প্রশ্ন হলো তুমি কি দেখেছ আইতা শব্দের অর্থ তুমি দেখেছ আর আইতা তুমি কি দেখেছ আল্লাদি সেই ব্যক্তিকে ওই মানুষটাকে দেখছ যে ইয়ৌমুদ্দিনকে অস্বীকার করে যে ইয়ৌমুদ্দিন মানে না মানে কি ইয়ৌমিদ্দিন মানে কি প্রতিদান দিবস দিন শব্দের অর্থ হল প্রতিদান ইয়মুদ্দিন হলো প্রতিদান দিবস বিচার দিবস যে ব্যক্তি অস্বীকার করে অবিশ্বাস করে যেই ব্যক্তি মানে না কি মানে না বিদ্যিনি প্রতিদানকে মানে না বিচার মানে না আল্লাহর কাছে যে একটা দিন আছে বিচারের জন্য আল্লাহর কাছে যে একটা দিন আছে পুরস্কারের জন্য আল্লাহর কাছে যে একটা দিন আছে শাস্তি প্রদান করার জন্য এমন একটা দিন যে আসবে যেদিন সমস্ত কাজের বিচার হবে বিচারের পর ভালো কাজের ভালো প্রতিদান আর মন্দ কাজের মন্দ শাস্তি যে প্রদান করা হবে এই কথাটাকে যে মানে না যারা মানে না নবীরা মানুষদেরকে এই দাওয়াতটাই দিচ্ছেন দেখো তোমরা যে করছো তোমাদেরকে তো এর হিসাব দিতে হবে তো যুগে যুগেই কুফুরি শক্তি এই দুনিয়ার অপরাধ জগৎ অপরাধীদের জগৎ এর নবীদের এই শিক্ষা সত্যের এই শিক্ষাটাকে তারা মানে না এই শিক্ষার তারা মোকাবেলা করেছে কখনো দর্শন দ্বারা মোকাবেলা হয়েছে কখনো বিজ্ঞান দ্বারা মোকাবেলা হয়েছে তারা তাদের জ্ঞান বিজ্ঞান দ্বারা তাদের যুক্তি তাদের তর্ক দ্বারা তাদের শক্তি তাদের সামর্থ্য দ্বারা তাদের নেতৃত্ব দ্বারা সত্যের এ দাওয়াতের বিরোধিতা করেছে না এটা সত্য না পরকাল সত্য না বিচার দিবস সত্য না আখেরাত সত্য না সমস্ত জ্ঞান বিজ্ঞান মেধা দুনিয়ার পুফুরি শক্তি তাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এই সমস্ত কিছুর দ্বারা বিরোধিতা করেছে এই সত্যটা যে পরকাল বলতে কিছু নেই ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া তারা এটাই মানুষদেরকে শিক্ষা দিয়েছে জীবন হল জীবন হল দুনিয়ার জীবন গড়ার জীবন দুনিয়ার জীবন কামাই করার জীবন দুনিয়ার জীবন বড় হতে হবে তোমাকে দুনিয়াতে কামাই করতে হবে তোমাকে দুনিয়াতে তোমার সফলতা দুনিয়াতে তোমার ব্যর্থতা দুনিয়াতে দুনিয়ার জীবনটাই জীবন এটা ছিল যুগে যুগে এই পৃথিবীর কুফুরি শক্তির দাওয়াত তাদের শিক্ষা তাদের দীক্ষা তাদের মেধা তাদের জ্ঞান বিজ্ঞান দর্শন সমস্ত কিছুকে তারা এর পিছনে ব্যয় করেছে মানুষদেরকে এটা বোঝানোর জন্য যে দুনিয়ার জীবনই জীবন নামো ইয়া আমরা এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি একদিন মরে যাব একদিন জীবনটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আর কোনো জীবন নাই শেষ হয়ে যাওয়ার পর আর কোনো জীবন নাই মাটি হয়ে যাব শেষ হয়ে যাব তাই যা কামাই করার যা তৈরি করার যা গড়ার এ দুনিয়া থেকে গড়ে না কিন্তু কোরআনে করিম মানুষদেরকে এর বিপরীত একটা দাওয়াত প্রদান করে যে জীবন অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লামাতাউল গুরুর যে দুনিয়ার জীবনটা এটা একটা ধোকার সামগ্রী এখানে তুমি যা দেখতেছ যা ভাবতেছ যা স্বপ্ন তৈরি করছো এই সমস্ত স্বপ্নগুলো মিথ্যে এটা সংক্ষিপ্ত একটা জীবন আর এই দুনিয়ার জীবনের পর যে আখেরাতের জীবন ওয়াল আখিরাতু খাইরুন আখেরাতের জীবনটা হলো খাইরুম মাবকা ওটা চিরস্থায়ী জীবন ওইটাই আসল সফলতার জীবন তাই মানুষ যদি তার দুনিয়ার জীবনটাকে সুন্দর করতে চায় তার জীবনের মাঝে আখেরাতের বিশ্বাস এটা থাকা খুব প্রয়োজন কারণ আখেরাতের বিশ্বাস মানুষদেরকে এই শিক্ষা দেয় যে তোমার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আছে আর দুনিয়া মানুষদেরকে এটা শিক্ষা দেয় তোমার কোনো কাজের কোনো জবাবদিহিতা নাই করে যাও এই শিক্ষার দ্বারা শক্তি তৈরি হয় না আর আখেরাতের জ্ঞান এটা যখন একটা সমাজ গ্রহণ করে একটা শিক্ষা ব্যবস্থা যখন আখেরাতের ফিকিরকে সামনে রেখে হয় তখন অপরাধ প্রবণতা কমে যায় মানুষের মাঝে শক্তি তৈরি হয় কোরআনে কারিমের মাঝে আল্লাহ তালা আমাদেরকে এটা বুঝাচ্ছেন দেখো যারা আখেরাতকে বিশ্বাস করে না যারা আখেরাতকে স্বীকার করে না তাদের জীবনটাকে দেখো যে আখেরাত অস্বীকার মানুষকে কিভাবে তার নৈতিকতা বোধ তার মানবতা বোধ তার শ্রিষ্টাচার তার ভদ্রতা সমস্ত কিছুকে নষ্ট করে দেয় একটা জিনিস না থাকার কারণে যে তার মাঝে আখেরাতের স্বীকৃতি নাই এই জন্য তার মাঝে নৈতিকতা নাই তার মাঝে মানবতা বোধ নাই তার মাঝে মনুষক্ত নাই তার মাঝে কিছুই নেই শুধু এটা না থাকার কারণে যে তার মাঝে আখেরাতের বিশ্বাস আর বলতেছে তুমি কি দেখেছ আল্লাহ তাকে তুমি কি তাকে দেখেছ আল্লাহ যে দিনকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে যে পরকালকে স্বীকার করে না যে আখেরাতকে স্বীকার করে না দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন ফাদালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম সেই তো ফাজালিকা আল্লাবি বলতেছে সে যে আখেরাতকে স্বীকার করে না সেই তো ইয়েতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় ইয়েতিমের সাথে অবিচার করে এতিমের সম্পদকে গ্রাস করে নেয় এতিমকে তার অধিকার বঞ্চিত করে দেয় এই কাজটা কে পারে একটা ইতিম সন্তান তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা এটা একমাত্র তাদের দ্বারাই সম্ভব যাদের মাঝে আখেরাতের ফিকির নাই আখেরাতের বিশ্বাস নাই মক্কার সমাজে ইতিমদের উপর কঠিন এক নির্যাতন কঠিন এক অমানবিকতা এদিনদের সাথে যুক্ত কেহ যদি তার সন্তানকে এতিম করে রেখে যায় তার এই সম্পদ আর এতিমদের পর্যন্ত পোস্ত না তার আশেপাশের লোকজন তার চাচা তার আপন জনেরা এতিমকে বঞ্চিত করে এতিমকে গোলাম করে তার পূর্ণ সম্পদকে গ্রাস করে নিত আর বিষয়টা এমন এই বিষয়টা যে নিন্দনীয় এটা যুক্তির দ্বারা বোঝানো প্রয়োজন যুক্তি ছাড়াই সবাই বুঝে যে এতিমের প্রতি সদয় হওয়া প্রয়োজন আজকে আমিও আমার সন্তানগুলোকে এই অবস্থায় রেখে আমিও এতিম আমিও চলে যেতে পারতাম আমার সন্তানগুলো এতিম হয়ে যেত এমন একটা মৌলিক বিষয় কিন্তু আখেরাতের স্বীকৃতি না থাকার কারণে আখেরাতকে বিশ্বাস না করার কারণে তাদের মাঝে এতটুকু মানবিকতা ছিল এতিমের প্রতি এতটুক সদয় এতটুক দয়া এটা তারা ছিল না আজকেও আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই আমাদের এই সমাজেও এতিমদের অবস্থা এতিমের প্রতি সুবিচার এতিমের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া এটার বড় অভাব আজকের সমাজে যারা এতিম আজকের সমাজে যারা বিধবা এদের জীবন অত্যন্ত করু নিজ আপন জনদের দ্বারা এরা চরম বঞ্চনা চরম লাঞ্ছনার শিকার হচ্ছে আজকে আজকে চাচার দ্বারা তার ভাতিজা এতিম ভাতিজাগুলো তার অধিকার বঞ্চিত হচ্ছে আর বিধবা আজকের সমাজে এদের কোনো ঠাই নেই কারণ এ সমাজে আখেরাতের স্বীকৃতি নেই যে জীবনের মাঝে আখেরাতের জ্ঞান নেই ভুলটা এখানে ত্রুটিটা এখানে আজকে ভাইদের দ্বারা কোনটা বঞ্চিত আজকে দাদা নানার উপস্থিতিতে তাদের নাতিরা বঞ্চিত হয় এতিম নাতি অথচ কোরআন করিমের মাঝে দাদা নানাকে তাদের সম্পদের এক তৃতীয়াংশের ভিন্ন একটা অধিকার দেওয়া হয়েছে এটা তোমরা ওসিয়ত করে যাও তুমি তোমার সম্পদের এক তৃতীয়াংশ এটা তুমি ওসিয়ত করে যাও ওসিয়ত করার অধিকার তোমার ওসিয়ত কাদের জন্য করে যাবে তার কোনো ছেলে তার কোনো মেয়ে যদি তার জীবন দোষায় তার অফাত হয়ে যায় তার এতিম সন্তানগুলো একজন দাদা একজন নানা একজন মুরব্বী এটিকে একটা দায়িত্ব না যে আমার এই নাতিগুলো ইয়েতিম এদের জন্য আমি কিছু আমার সম্পত্তি ওসিয়ত করে যাই কিন্তু আজকে সেই মানবিকতা আমাদের সমাজে নাই না থাকার কারণ কি না থাকার কারণ হলো আমরা পরকালটাকে ভয় করি না পরকালটাকে নিয়ে ভাবি না আমাদের চিন্তার মাঝে আমাদের ফিকিরের মাঝে পরকাল স্বীকার করি বিশ্বাস করি কিন্তু চব্বিশ ঘন্টার ফিকিরটা পরকাল না চব্বিশ ঘন্টার ফিকির হলো ইহকাল চব্বিশ ঘন্টা চিন্তা করি দুনিয়া নিয়ে আর জিজ্ঞাসা করলে মুখে বলি যে আমি তো পরকাল স্বীকার করি একদিন তো হাসর নসর আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে এটা শুধুই একটা মুখের বিশ্বাস এই বিশ্বাসটা আমাদের জীবন পর্যন্ত আমাদেরকে পরিচালিত করে এই নবীদের মাধ্যমে আল্লাহ তালা যুগে যুগে মানুষের জীবনের উপর একটা পরিবর্তন এই পরিবর্তনের দাওয়াত এই পরিবর্তনের ধারা আল্লাহ তালা নবীদের মাধ্যমে এই পৃথিবীতে তৈরি করেছে নবীদের শিক্ষায় যারা এসেছে তাদের জীবনের পরিবর্তন ঘটছে আর যারা নবীদের এই শিক্ষাকে গ্রহণ করে নাই এদের জীবনের মাঝে এদের কাজের মাঝে অমানবিকতা মানবতা বুধের অভাব ছিল فذلك সেই এতিমকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় এতিমকে তার অধিকার বঞ্চিত করে এতিমকে তার অধিকার দেয় না এতিমের যেটা প্রাপ্য এটাও তাদেরকে দেয় না আর তারা মিসকিনদেরকে খাবার দিতে একে অপরকে উৎসাহিত করে না তারা সমাজের মাঝে মিসকিনদেরকে নিয়ে ভাবে না দরিদ্রদেরকে নিয়ে ভাবে না সমাজে আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন তাদের দায়িত্ব সমাজের দরিদ্রদেরকে নিয়ে ভাবা আমার পরিবারের মাঝে আমরা তিন ভাই তিন ভাইয়ের আমরা দুই ভাই ভালো সামর্থ্যশীল ভালো সচ্ছল আমার একটা ভাই একটু অসচ্ছল একটু দুর্বল তাই মানবতা বুধি এইটা ইসলামের শিক্ষা এইটা বাকি দুই ভাই মিলে তার অপর ভাইকে সহযোগিতা করবে তার পাশে দাঁড়াবে তার পাশে দাঁড়াবে কিন্তু এই ভাবনাটা এদের মাঝে নাই কেন নাই আসলে তো তার দুনিয়ার জীবনকেই জীবন ভেবে ফেলেছে আখের একটাকে নিয়ে তারা ভাবছে না এই জন্যই বলা হয়েছে ওয়ালা তাহলে বোঝা গেল তারা একে অপরকে উৎসাহিত করে না কি বিষয়ে আলা তো আমিল মিসকিন যারা দুস্থ যারা নিঃস্ব দরিদ্র তাদেরকে খাবার দানে তারা একে অপরকে উৎসাহিত করে না তাহলে বোঝা গেল তারা আখেরাত স্বীকার করে এটা তাদের একটা রুটিন এটা তাদের একটা কার্যক্রম যে তারা অসহায় নিঃস্ব এদেরকে কিভাবে সচ্ছল করা যায় আমার পরিবারটাকে কিভাবে দারিদ্র মুক্ত একটা পরিবার হিসেবে গড়ে তোলা যায় আমরা পরিবারে পাঁচজন আছি সচ্ছল আমার এক বোন বা একজন ভাই এরা আছে অসচ্ছল আমরা সচ্ছলরা অসচ্ছলদেরকে কিভাবে সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই অবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে পারি এই পরিকল্পনাটা আখেরাত বিশ্বাসী পরিবার আখেরাত বিশ্বাসী সমাজের মাঝে এই পরিকল্পনাটা কারণ কোরআন বলতেছে যে যারা আখেরাতকে অস্বীকার করে যারা আখেরাতটাকে নিয়ে ভাবে না এদের মাঝেই এই মনোবৃত্তি এই স্বভাব যে তারা একে অপরকে খাবার দাবি একে অপরকে উৎসাহিত করে না নিঃস্বদেরকে খাবার দানে দরিদ্রদেরকে খাবার দানে মিসকিনদেরকে খাবার দানে তারা একে অপরকে কি করে না উৎসাহিত করে কোরআন করিমের এই আয়াতগুলো খুব পরিষ্কারভাবে আমাদেরকে আহ্বান করছে আমাদের কাছে এই দাওয়াতটা পৌঁছাচ্ছে যে জীবনের আখেরাত স্বীকৃতি জীবনের অর্থ যে সেই জীবনের মাঝে মানবতা বোধ থাকবে একজন আখেরাত বিশ্বাসী ব্যক্তি সে শুধুই নিজেকে নিয়ে ভাববে না সে তার সমাজকে নিয়ে ভাববে তার পরিবারকে নিয়ে ভাববে তার সমাজে কেউ যদি এতিম থাকে সেই এতিমের সাহায্যে সে এগিয়ে যাবে সমাজে কেউ যদি নিঃস্ব দরিদ্র থাকে আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তি সে এই দরিদ্র জনগোষ্ঠীর উপকার তাদের সহযোগিতায় সে এগিয়ে যাবে এটা তার একটা দায়িত্ব আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তি তার জীবনটা শুধুই যায় না মাঝের জীবন না শুধুই তসবি আর জিকিরের জীবন না বরং আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তির জীবন এই জীবনটা এমন একজন মানুষের জীবন যে মানুষের প্রয়োজনে মানুষের সেবায় মানুষের সুখে দুঃখে সে মানুষের পাশে গিয়ে মানুষের পাশে কারণ কোরআন বলছে যারা আখেরাতকে স্বীকার করে না তারা বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায় না সমাজের দুঃখী মানুষদেরকে নিয়ে তারা ভাবে না তাই তোমরা যারা আখেরাত বিশ্বাসী সমাজের দুঃখীদেরকে নিয়ে ভাবা সমাজের অসহায়দেরকে নিয়ে ভাবা সমাজের বঞ্চিতদেরকে নিয়ে ভাবা এটা তোমাদের দায়িত্ব তোমাদের কর্তব্য তোমাদের রুটিন তোমাদের জিম্মাদার এই তো গেল যারা আখেরাতকে সরাসরি অস্বীকার করে মানি না এদের মনোবৃত্তির আলোচনা হলো আরেক প্রকারের লোকের আলোচনা হচ্ছে এরা মুখে বলে আমরা আখেরাত স্বীকার করি মুখে এই জপা তারা জপে যে আমরা আখেরাত বিশ্বাসী কিন্তু এই ধরনের আখেরাত বিশ্বাসীদের উপর ধিক ধিকার কোরআনে বলতেছে কারণ এই আখেরাত বিশ্বাস তাদের নাজাতের জন্য যথেষ্ট হবে এরা কারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এরা আখেরাতকে বিশ্বাস করে কিন্তু আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তির উপর তার রবের পক্ষ থেকে যে দায়িত্ব যে কর্তব্য যে জিম্মাদারি তাকে প্রদান করা হয়েছে সে জিম্মাদারি পালন করে না যে জিম্মাদারি তার উপর প্রদান করা হয়েছে সেই জিম্মাদারি পালন করে না শুধু মুখে বলে আখেরাত বিশ্বাস করি আখেরাত বিশ্বাসটা এটা তো জিম্মাদারি পালনের বিষয় জিম্মাদারি যদি পালন না হয় এই আখেরাত বিশ্বাস নাজাতের জন্য যথেষ্ট না তো আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তি তার প্রধান জিম্মাদারি কি তার প্রথম জিম্মাদারি তার প্রথম জিম্মাদারি হলো নামাজ প্রথম জিম্মাদারি কি যত্ন সহকারে গুরুত্ব সহকারে নিজ নামাজটাকে আদায় করা আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তির প্রধান এবং প্রথম জিম্মাদারি প্রথম প্রধান জিম্মাদারি যারা এই নামাজে উদাসীন নামাজে উদাসীন নামাজে উদাসীনের অনেকগুলো অর্থ হইতে পারে একটা অর্থ তো এই যে সে নামাজ কি পড়ছে কি পড়ছে না তার কাছে আর কোনো হিসাব নেই সময় হইল ইচ্ছা হইল তো নামাজ পড়ব আজকে ভালো লাগতেছে না আজকে নামাজ পড়ছে না তার কাছে হিসাব নেই নামাজের আদা নামাজ যে আমার জীবনে কতগুলো নামাজ আমি আদায় করছি কত কতগুলো নামাজ আমি কাজা করছি এর হিসেবই তার কাছে নাই তাহলে সে তার নামাজের ক্ষেত্রে কত উদাসীন অথচ ইমানের পর নামাজটা এমন একটা দায়িত্ব যে কোনো অবস্থায় এই নামাজটা মাফ নাই এ নামাজটা আদায়ের আদায় করার জন্য শর্ত দেওয়া হয়েছে পাক অবস্থায় নামাজ আদায় করতে হবে পবিত্র হইতে হবে কিন্তু কোনো ব্যক্তি যদি পবিত্র হইতে না পারে তাহলে অপবিত্র অবস্থাতেই নামাজ আদায় করতে হবে নামাজের মাঝে একটা গুরুত্বপূর্ণ শর্ত দ্বারায় নামাজ আদায় করতে হবে অজু করে নামাজ আদায় করতে হবে তার কাছে অজু করার মতো কিছু নাই পানি নাই তাহলে বলছে তায়াম্মম করো কিন্তু সে যদি এরকম রোগাক্রান্ত হয় যে তায়াম্মম করলেও হয় না সার্বক্ষণিক সে রোগের মাঝে আছে তাহলে সেই ক্ষেত্রেও তার কিন্তু পদ্ধতি তার সামনে তুলে ধরা হয়েছে যে তোমার নামাজ মাফ নাই তুমি অপবিত্র অবস্থায় প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে একবার পবিত্র হইবা তোমার উজু যাবে না আরেকবার দ্বিতীয় নামাজের ওয়াক্ত আসতে উজু যাবে তোমার উজুরের কারণে উজু যাবে না যে আমি তো সার্বক্ষণিক উজুর সার্বক্ষণিক আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে পুজ বের হচ্ছে তাহলে কি সার্বক্ষণিক সে নাপাক হচ্ছে তাহলে তার নামাজ মাফ নামাজ মাফ না আমার সার্বক্ষণিক বায়ু বের হচ্ছে নামাজ মাফ না তো এই ধরনের উজোর যদি কারো থাকে সে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হইল তখন একবার উজু করবে এক উজুতে এই ওয়াক্তে যত নামাজ পড়া দরকার পড়বে এই সমস্যার কারণে তার রজু ভাঙবে না আসরের নামাজের রক্ত যখন আইসা পড়বে জোহরের রক্ত শেষ তখন তার উজু চলে যাবে তারপর আবার আসরের রক্তে সে আরেকবার উজু করবে ওই উজুতে ওই রক্তে নামাজ পড়বে মাকরিবের রক্ত আসলে এই অজু শেষ হয়ে গেল আবার উজু করতে হবে নামাজ কোনো অবস্থাতেই মাফ নাই দাঁড়ায় পড়তে না পারলে বৈশা পড়তে হবে বৈশা পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়তে হবে শুয়ে শুয়েও যদি পড়তে না পারে ইশারা করবে চোখের ইশারায় নামাজ আদায় করবে নামাজ আদায় শরীয়তের এমন একটা কর্তব্য এমন একটা জিম্মাদারি আল্লাহ তালা কোনো অবস্থাতেই নামাজকে মাফ করেন এক যদি বেহুশ হয়ে থাকে তার হুশই নাই তাহলে সেই অবস্থায় যে নামাজগুলো তারও কাজ আদায় করতে হবে সেই অবস্থার নামাজগুলো কাজা আদায় করতে হয় এমন একটা দায়িত্ব যেটা শরীয়তের পক্ষ থেকে ইমানের পর বান্দার উপর আরোপ করা হয়েছে তুমি কেমন ইমানদার এই জিম্মাদারি এটার কোনো হিসাব তোমার কাছে নাই এটার হিসাব যারা রাখে না এই প্রধান জিম্মাদারি যে পালন করে না তাহলে শরীয়তের অন্যান্য জিম্মাদারি সে কতটুকু পালন করবে এই নামাজটাকে প্রধান এবং প্রথম জিম্মাদারি সাব্যস্ত করা হয়েছে দ্বিতীয় যে সে নামাজ পড়ে কিন্তু জামাতে গুরুত্ব প্রদান করে না অথচ জামাতটা কতটুকু গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাম এক হাদিসের মাঝে আল্লাহর নবী যিনি রহমাতাল্লিল আলামিন তিনি বলতেছেন যে আমার তো মনে চায় যে আমি মসজিদের মাঝে জামাত দাঁড় করিয়ে দিয়ে আমি পিছন থেকে চলে যাই আর ওই সমস্ত বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয় যারা জামাতের সময়ে মসজিদে উপস্থিত হয় এত শক্ত কথা যারা এই জামাতের মাঝে শরিক হয় এটাও নামাজের ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম জামাতের প্রতি কতটুক নিজে এই জামাতের নামাজকে কতটুক গুরুত্ব দিয়েছেন একদম মৃত্যু সজ্জায় আল্লাহর নবী যখন নিজে হাঁটতে পারেন দুই জনের শরীরে ভর দিয়ে দিয়ে তিনি মসজিদে উপস্থিত হয়ে জামাতের মাঝে শরিক হয়েছে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম নিজে এই জামাতের সাথে নামাজ আদায়ে ঠিক এই পরিমাণ গুরুত্ব তিনি নিজে দিছেন যে নবী হয়ে তিনি যদি এত বেশি গুরুত্ব এই কাজে দিয়ে থাকেন তাহলে উন্মতের কি পরিমাণ গুরুত্ব এই জামাতের ক্ষেত্রে প্রদর্শন করা উচিত সেই সাথে এই জামাতের সাথে নামাজ আদায়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উম্মতকে ফয়সালাও শোনাইছেন যে তোমরা যদি জামাতের সাথে নামাজ আদায় করো তো সেই নামাজে একাকি নামাজ আদায়ের চাইতে সাতাইশ গুণ সব আল্লাহ তালা বাড়ায় দেবে অনেক হাদিদের মাঝে বলছেন যে পঁচিশ গুণ সব আল্লাহ তালা বাড়ায় দেবে এমনভাবে জামাতের সাথে নামাজ আদায়ের উপর গুরুত্ব আরোপ করেছেন এর ফজিলতকে তিনি আলোচনা করেছেন যে ব্যক্তি এই জামাতের এত ফজিলত পূর্ণ নামাজটা এই নামাজটাকে হেলায় অবহেলায় সে এটাকে গুরুত্ব দেয় না সে মনে করে নামাজটা পড়লেই হল জামাতের সাথে পড়তে পারলাম তো ভালো না পড়তে পারলাম তো এতে কোনো সমস্যা নেই এটাও তো নামাজের ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা তারপর এইটাও নামাজের ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা যে আমি নামাজকে তো আদায় করি কিন্তু এই নামাজটাকে ঠিক যেইভাবে নামাজের প্রত্যেকটা কর্তব্য প্রত্যেকটা সুন্নতকে ঠিক যেইভাবে পালন করা করুনি আমি ওইভাবে জামাতের মাঝে আমার মাঝে তার কোনো ফিকির নেই অথচ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবা একরামদেরকে উৎসাহিত করছেন তাদেরকে হুকুম দিচ্ছেন যে সল্লু কামার আই তুমি উসল্লি আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা আমাকে দেখে ঠিক সেইভাবে নামাজ আদায় করো হজরত উমর রাজি আল্লাহ আনহু তিনি যখন খলিফা হয়ে গেছেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু তিনি যখন খলিফা হয়ে গেছেন পূর্ণ মুসলিম জাহানের খলিফা খলিফা অবস্থাতেও তারা মুসল্লিদেরকে মুসলমানদেরকে নামাজ শিখাইছেন নামাজের মাঝে তাদেরকে শিখাইছেন কিভাবে রুকু করতে হয় কিভাবে চেষ্টা করতে হয় হজরত উমর অর্ধ জাহানের খলিফা তিনি এটাকে একটা খেলাফতের দায়িত্ব মনে করছেন এটাকে খলিফা হিসেবে এটাকে একটা দায়িত্ব মনে করছেন যে নামাজ শিখান জনগণকে নামাজ শিখাইছেন চিন্তা করা যায় অর্ধ জাহানের খলিফা ওমর জনগণকে কি শিক্ষা দেন নামাজ শিক্ষা দেন কেমনে রুকু করতে হয় কেমনে সেজদা করতে হয় আমরা তো আজকে এটাকে কোনো কাজই মনে করি কিভাবে রুকু করতে হয় কিভাবে সেজদা করতে হয় কিভাবে আমার নামাজটা পূর্ণ সুন্নত তরিকায় আদায় হবে কি পদ্ধতিতে আদায় করলে আজকে এটাকে আমরা কোনো কাজই মনে করি না আজকে এই বিষয়ের তালিম করা হলে আজকে অনেকে মনে করে যে এটা তো সুন্নত এটা নিয়ে তো বাড়াবাড়ি কিসের এটা তোর ফরজ না তালিম করা হলে অনেকে প্রশ্ন করে যে এইভাবে আদায় না করলে কি নামাজ হবে না এটা কি ফরজ অথচ খলিফা ওমর নিজে এটার উপর গুরুত্ব দিচ্ছেন খলিফা অবস্থায় জনগণকে তিনি নামাজ শিখাইতেছেন রুকু শিখাচ্ছেন সাজদা শিখাচ্ছেন এবং শুধু নিজে শিখাচ্ছেন তা না শুধুমাত্র এই নানা শেখানোর জন্য সাহাবাহামদের একটা কাফেলা তৈরি করে দিয়েছে যে তোমরা তার কাছ থেকে এই বিষয়গুলো শিখবা আজকে এই সুন্নতি জীবন অন্তত পক্ষে থেকে সুন্নত তরিকায় আদায় করা এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের চরম অবহেলা আমাদের নিজেদের আমরা এটা জানতেই চাই না এই বিষয়টা নিয়ে আমরা ফিকিরই করি না যে আমার নামাজটা কিভাবে আরো সুন্দর হবে যে নামাজের মাঝে সুন্নতি রসুল নাই এই নামাজের মাঝে এসকে এলাহি কিভাবে আসবে আমরা এটা নিয়ে পেরেশান হই আমাদের নামাজের মাঝে ধ্যান থাকে না খেয়াল থাকে না ধ্যান খেয়াল সেই নামাজে কিভাবে আসবে যেই নামাজের মাঝে সুন্নত নাই মোহাম্মদুর রসুল্লাহ আনুগত্য ছাড়া কি আল্লাহকে পাওয়া যায় আল্লাহ তালাকে পাওয়া আল্লাহ তালার মহাত্মত দিনের মাঝে প্রবেশ করার জন্য তো আমার কাছে কর্তব্য আছে সে কর্তব্যটা কি আমার কাছে গুলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকায় সম্পাদন করা এইটাও আমাদের নামাজের ক্ষেত্রে উদাসীনতা আমরা যারা নামাজ পড়ি কিন্তু এই নামাজটাকে সুন্দর করার জন্য আমরা অনুশীলন চর্চা করি না এইটাও নামাজের ক্ষেত্রে একটা উদাসীনতা তারপর যে নামাজ তো আদায় করি কিন্তু যত্নবান না ধ্যান খেয়ালটা নামাজ না নামাজের মাঝেও দুনিয়ার ঘরের ফিকির করি নামাজের মাঝেও ব্যবসার ফিকির করি অথচ উচিত ছিল আমার ঘরের মাঝেও আমি নামাজের ফিকির করি ব্যবসার মাঝেও নামাজের ফিকির করি নামাজ তো হয় কিন্তু নামাজের মাঝে নামাজের খেয়াল নাই চার রাখাত নামাজ পড়ছি কিন্তু নামাজের খেয়ালে নামাজ পড়ি নাই চার রাখাতি ঘরের খেয়ালে নামাজ পড়ছি চার রাখাতি নামাজটা শেষ করে যে দোকানে যাব অফিসে যাব কি কি ফাইল আমাকে সাইন করতে হবে ওই ফিকিরের মাঝে পূর্ণ নামাজটাকে সম্পাদন করছে কোরআন করিমের এই আয়াতের মাঝে এক তো এই সুরার মাঝে প্রথমে যারা আখেরাতকে স্বীকারই করে না তাদের জীবনের চিত্র দেখানো হয়েছে দেখো এদের জীবনের মাঝে মনোশক্ত নাই মানবতা নাই দ্বিতীয় পর্যায়ে চতুর্থ আয়াত থেকে এই বিষয়টাকে উপস্থাপন করেছে আর এই সমাজে অনেকে তো আখেরাতকে স্বীকার করে কিন্তু এই স্বীকৃতিও তো নাজাতের জন্য যথেষ্ট না কারণ আখেরাতকে স্বীকার করে ঠিক কিন্তু এদের যে কর্মকাণ্ড এদের যে কর্মনীতি এটাও আখেরাত বিশ্বাসী কর্মনীতি না মুসল্লিন সর্বনাশ ধিকার আল মুসল্লিন ওই সমস্ত নামাজি ব্যক্তির জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের ব্যাপারে এখানে আবার কিন্তু বলা হয়েছে আনসলাতিহীন ফিসলাতিহীন সলাতিহীন যারা নামাজের ভিতরে উদাসীন এটা বলে নামাজের নামাজ সম্পর্কেই উদাসীন অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজের মাঝে ভুল হয়ে যায় কেরাতের ভুল হয়ে যায় রুকু সেজদার ভুল হয়ে যায় এটাকে এখানে নিষেধ করা হয়নি এটা তো হইতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম তিনিও নামাজ পড়াইছেন ভুল হয়ে গেছে সাহাবা একরাম ওনারা নামাজের পিছন থেকে লোকমা দিছে এই জন্য ফি চলা কিন্তু বলা হয়নি বলা হয়েছে আন সলাতে ফি মানে নামাজের মাঝে আর আন হইল যে নকশে নামাজ সম্পর্কেই যারা উদাসীন যারা নামাজটাকে নিয়েই ভাবতেছে না নামাজটাকে তৈরি করার কোনো অনুশীলন করছে না তাদের ব্যাপারে কোরআনে করিমের এই আয়াতে বলা হচ্ছে এরা উদাসীন এদের জন্য এটা দুর্ভাগ্যের বিষয় এর পরের আয়াতে বলতেছে এরা তো আসলে নামাজ পড়ে তাদের নামাজ পড়ার পড়াটা হয় আসলে দেখানোর জন্য যে আমি নামাজ পড়ি আমি নামাজি আমি ধর্মকর্ম পালন করি এটা আল্লাহকে দেখানোর জন্য হয় না আল্লাহর জন্য হয় না মানুষদেরকে দেখানোর জন্য হয় সমাজের মাঝে প্রভাব তৈরি করার জন্য হয় প্রতিপত্তি তৈরি করার জন্য হয় এই জন্য নামাজ পড়ে আর এ নামাজি কিন্তু তার মনের অবস্থা কি এরা নামাজি অথচ সে মানুষকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা জিনিস দিতেও বাধা প্রদান করে তাহলে এই নামাজের কি শিক্ষা তার মাঝে আসছে এর একদিকে তো নামাজি কিন্তু অন্যদিকে ওয়ামনা উনা বাধা দেয় আল মাউনা মাউন শব্দের অর্থ একদম নিত্য প্রয়োজনীয় ক্ষুদ্র জিনিস যেমন ছুই অপরে একজন ভাইয়ের প্রয়োজনে সইও দিতে চায় তারই ভাই তার একটা সুই প্রয়োজন সুই এই সুই দেওয়ার মধ্যেও কীর্তনী করে কার্পণ্য করে এইটাই কি আমাদের শিক্ষা এইটাই কি একজন মুসলমানের শিক্ষা এইটাই কি একজন মুসলমানের জীবন অর্থাৎ তার মাঝে নামাজ আছে কিন্তু মানবতা নাই আসলে তার মাঝে নামাজই নাই নামাজ আছে মানবতা নাই এই কথা বলাটা কি ভুল এজন্য জন্য আগেই বলা হয়েছে সে তো তার নামাজে উদাসীন এজন্যই তার মাঝে মানবতার ক্ষেত্রেও সেটি উদাসীন তার মাঝে যে মানবতা তৈরি হয় নাই এর কারণ হলো তার নামাজ তৈরি হয় নাই যদি তার নামাজ তৈরি হতো তাহলে তার মাঝে মানবতাও তৈরি হতো মানবতাটাই এবাদত মহাব্বত হলো ইমান আর মানবতা হলো এবাদত মানবতাটাই এবাদত মানবতা যার মাঝে তৈরি হয় নাই যে তার অপর ভাইয়ের প্রয়োজনে নিত্য প্রয়োজনীয় ক্ষুদ্র জিনিস দ্বারা সহযোগিতা করতে শিখে নাই তার মাঝে এবাদত তৈরি হয় নাই যে একটা এটিএম একটা অসহায় তার নির্যাতনে তার কষ্টে যার বুক কাঁদে না যার অন্তর কাঁদে না যার মাঝে দয়ার তৈরি হয় না তার মাঝে এবাদত তৈরি হয় নাই যার মাঝে মানবত্ব তৈরি হয় নাই এর কারণ তার মাঝে এবাদত তৈরি হয় নাই এখনো তার মাঝে আল্লাহর দাসত্ব আসে এখনো আল্লাহর ভয় আসে স্বীকৃতি আসে নাই যেহেতু তার মাঝে পরকালের স্বীকৃতি নাই আখেরাতের ফিকির নাই তাই তার বিশ্বাস এটা তার মুখ পর্যন্তই সীমাবদ্ধ তার জীবনের মাঝে তার এই বিশ্বাসের কোনো প্রতিফলন কোরআনে করিমের এই সুরা সুরাতুল মাউন আমাদেরকে আখেরাত বিশ্বাসের দিকে ডাকছে আর আখেরাত বিশ্বাসীর সংজ্ঞা আমাদেরকে তোমার মাঝে মানবতা তৈরি হতে হবে তোমার মাঝে খাল মানুষের সেবা দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মনোবৃত্তি এটা তোমার মাঝে তৈরি হতে হবে এটা শ্রেষ্ঠতম এবার আর এর প্রশিক্ষণ নামাজ দ্বারা হতে হবে নামাজের প্রশিক্ষণ যার মাঝে নামাজ তৈরি হয় নাই তার মাঝে মানবতা তৈরি হয় নাই আর মানবতা তৈরি না হওয়ার অন্যতম কারণ হলো তার মাঝে নামাজ তৈরি হয় তাই আমাদের সুরায় মাউনের এই আলোচনাকে সামনে রেখে নিজেদের জীবন পরিচালনার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা আমাদের নামাজকে তৈরি করি আমরা আমাদের সমাজের মাঝে যখন নামাজের মেহনত করব নামাজকে তৈরি করব তো এই সমাজের মাঝে মনোশক্তি তৈরি আর নামাজের মেহনত এটার অনেকগুলো পর্যায় যে সমাজে যারা নামাজের ক্ষেত্রে উদাসীন নামাজ পড়েই না তাদেরকে নামাজ পর্যন্ত ধরে আনবে যারা নামাজ পড়ে এদেরকে জামাত পর্যন্ত ধরে আন যারা জামাতের সাথে নামাজ আদায় করে তাদেরকে নামাজের শর্ত সারায় নামাজের সুন্নত নামাজের আদব ইত্যাদির তালিম ইত্যাদির তালকিন তাদেরকে প্রদান করা আর যারা নামাজের শর্ত নামাজের সুন্নত এই সমস্ত কিছুর র্যাগ করে এই সমস্ত কিছুর অনুশীলন করে যারা নামাজ আদায় করে এদেরকে ধ্যান এবং খেয়ালের সাথে জীবন্ত নামাজ আদায়ের প্রশিক্ষণ প্রদান করা আর এই নামাজের এই প্রশিক্ষণ দ্বারা আমাদের সমাজ তৈরি হবে আমাদের জীবন তৈরি হবে আমাদের পরিবার তৈরি হবে আমাদের মাঝে মানবতা বোধ তৈরি হবে আমাদের মাঝে মনুষ্যত্ব তৈরি হবে আর এই সমস্ত কাজের মূল বিষয় আমাদের আলোচনাটা আখেরাতকে কেন্দ্র করে করা আমাদের ফিকিরটা আলোচনাটা আমরা মসজিদে যখন বসি আখেরাতের আলোচনা করি কিন্তু আমরা যখন ভাই ভাই একত্রিত হই আখেরাতের আলোচনা করি আমরা যখন স্বামী স্ত্রী একত্রিত হই আখেরাতের আলোচনা করি না আমরা যখন বাবা সন্তান একত্রিত হই আখেরাতের আলোচনা করি না আমরা আখেরাত আখেরাতের আলোচনার জন্য মসজিদের মাঝে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় নির্ধারণ করে রাখি সপ্তাহে একদিন মাসে একদিন আমরা একত্রিত হয়ে বসে আখেরাত নিয়ে ফিকির করে কিছুক্ষণ তারপর আমরা আমাদের জীবনে চলে যাই তারপর আমাদের ঘরে আমাদের পারস্পরিক কথাবার্তায় আখেরাতটা থাকে না ভাই যখন ভাইয়ের সাথে আলোপ আলাপ আলোচনা করি কিভাবে প্রতিষ্ঠান কিভাবে ব্যবসা কিভাবে চাকরির উন্নতি করা যায় ছেলে বাবার আলোচনায় স্বামী স্ত্রীর আলোচনায় না আমাকে তো আমার ভাইয়ের সাথে আখেরাতের আলোচনা করতে হবে স্ত্রীর সাথে আখেরাতের আলোচনা করতে হবে সন্তানের সাথে ফিক্রে আখেরাত থাকতে হবে আমাদের ঘর সমাজ বন্ধু বান্ধবদের সাথে আপনজনদের সাথে প্রতিবেশীদের সাথে আখেরাতের ফিকিরটাকে আখেরাতের দাওয়াতটাকে আখেরাতের মেসেজটাকে সবার পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে তৎপরতা অবলম্বন করতে হবে এর দ্বারা আমাদের সমাজ তৈরি হবে একটা সমাজ তৈরির জন্য বাইতুল আতিক মসজিদকে কেন্দ্র করে এই এলাকাটা তৈরি করার জন্য আমরা তো অনেক মানুষ আমরা অনেক মানুষ আমরা অল্প কিছু মানুষ ভাবলে হবে না আমরা অনেক মানুষ আমরা এই মানুষগুলো যদি এই সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আমাদের কথাবার্তার মাঝে আমাদের ঘরে আমাদের সমাজে আমরা আখেরাতের চিন্তাটাকে জিন্দা করি তো আমাদের এই সিদ্ধান্তের দ্বারা আশা করা যায় আল্লাহ তালার তরফ থেকে খাস মদত এবং রহমত আমাদের কাছে চলে আসবে আমরা আমাদের পূর্ণ সমাজটাকে একটা মানুষের সমাজে পরিণত করতে পারব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন করিমের এই শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনটাকে গড়ে তোলার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ